মজলুমান আজ যাচ্ছে বিজয়ী নেশায় জাগ্রত ওরা জালিমের কালো হাত ভেঙে চুরমার করে গড়ে তুলবে শোষণমুক্ত এক সোনালী বিশ্ব খোলার পথের নির্ভীক চেতা সৈনিক করা ওদের আন্দোলন চলবেই চলবে রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন মজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন থামবে না থামবে না চলবে থামবে না থামবে না চলবে চলবে সারাক্ষণ মজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন মজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন বিজয় ছিনিয়ে ওরা আনবে আনবে ভরা জয় পায়ে পিছে রলবে রলবে বিজয় ছিনিয়ে ওরা আনবে ভরা জয় পায়ে পিছে রলবে খোদার পথে ওরা লড়বে খোদার পথে ওরা লড়বেই করেছে ওরা পণ মজলু রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন মাজলু মানের আন্দোলন আলেম ওলা ওলামার আন্দোলন থামবে না থামবে না চলবে থামবে না থামবে না চলবে চলবে সারাক্ষণ মাজলু আন্দোলন আলেম ওলামার আন্দোলন মাজলু মানের আন্দোলন আলেম ওলা ওলামার আন্দোলন খোদার পথের ওরা সৈনিক ডরে না ওরা কারো কোনো দিক খোদার পথের ওরা সৈনিক ডরে না ওরা কারো কোনো দিক গর্জনে কেঁপে তুলে চার চারদিক গর্জনে কেঁপে তুলে চার দিক লড়ে যে আমরণ মজলু মানে রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন মজলু মানে রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন জালিমের কালো হাত ভাঙবে ভাঙবে মজলুমের মুখে হাসি ফুটাবে ফুটাবে জালিমের কালো হাত ভাঙবে মজলুমের মুখে হাসি ফুটাবে সোনালি এদেশ ফেরে গাড়বে সোনালি এদেশ ফেরে গাড়বে দূর করে শোষণ মানে রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন মাজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন থামবে না থামবে না চলবে থামবে না থামবে না চলবে চলবে সারাক্ষণ মাজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন মাজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন মজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন মজলুমানের আন্দোলন আলেম ওলামার আন্দোলন মজলুমানের আন্দোলন